บุ๊กทูเก้าสิบหกเชียโนบุยเชียโนบุยคำสันธานสามชองจุกการีอบบอยตีนชองจุกการีอบบอยตีนดิฉันจะตื่นทันทีที่นาฬิกาปลุกดัง ঘড়িতে অ্যালার্ম বাজবার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়ি ঘড়িতে অ্যালার্ম বাজবার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়ি ดิฉันจะง่วงนอนทันทีที่ดิฉันเริ่มเรียนหนังสือ যখনই আমি পড়া শুরু করি তখনই সঙ্গে সঙ্গে আমি ক্লান্ত হয়ে পড়ি যখনই আমি পড়া শুরু করি তখনই সঙ্গে সঙ্গে আমি ক্লান্ত হয়ে পড়ি ดิฉันจะเลิกทำงานทันทีที่ดิฉันอายุหกสิบ যখনই আমি ষাট বছরের হয়ে যাব সঙ্গে সঙ্গে আমি কাজ করা বন্ধ করে দেব যখনই আমি ষাট বছরের হয়ে যাব সঙ্গে সঙ্গে আমি কাজ করা বন্ধ করে দেব คุณจะโทรมาเมื่อไหร่ আপনি কখন ফোন করবেন আপনি কখন ফোন করবেন ทันทีที่ดิฉันมีเวลา যখনই আমি কোনো সময় পাব যখনই আমি কোনো সময় পাব เขาจะโทรมาทันทีที่เขามีเวลา যখনই সে একটু সময় পাবে তখনই সঙ্গে সঙ্গে সে ফোন করবে যখনই সে একটু সময় পাবে তখনই সঙ্গে সঙ্গে সে ফোন করবে คุณจะทำงานอีกนานเท่าไหร่ আপনি কতক্ষণ কাজ করবেন আপনি কতক্ষণ কাজ করবেন ดิฉันจะทำงานเท่าที่ดิฉันยังทำได้ যতক্ষণ আমি পারব ততক্ষণ কাজ করব যতক্ষণ আমি পারব ততক্ষণ কাজ করব ดิฉันจะทำงานเท่าที่ดิฉันยังแข็งแรงอยู่ আমি যতদিন সুস্থ থাকব ততদিন কাজ করব আমি যতদিন সুস্থ থাকব ততদিন কাজ করব เขานอนบนเตียงแทนที่จะทำงาน সে কাজ করবার পরিবর্তে বিছানায় শুয়ে থাকে সে কাজ করবার পরিবর্তে বিছানায় শুয়ে থাকে เธออ่านหนังสือพิมพ์ แทนที่จะทำกับข้าว সে রান্না করবার পরিবর্তে খবরের কাগজ পড়ে সে রান্না করবার পরিবর্তে খবরের কাগজ পড়ে เขานั่งในผับ แทนที่จะกลับบ้าน সে ঘরে যাবার পরিবর্তে মদের দোকানে বসে আছে সে ঘরে যাবার পরিবর্তে মদের দোকানে বসে আছে เท่าที่ดิฉันทราบ บ้านเขาอยู่ที่นี่ আমি যতদূর জানি সে এখানে থাকে আমি যতদূর জানি সে এখানে থাকে เท่าที่ดิฉันทราบ ภรรยาของเขาไม่สบาย আমি যতদূর জানি তার স্ত্রী অসুস্থ আমি যতদূর জানি তার স্ত্রী অসুস্থ เท่าที่ดิฉันทราบ เขาตกงาน আমি যতদূর জানি সে বেকার আমি যতদূর জানি সে বেকার ดิฉันนอนหลับเพลิน มิฉะนั้นดิฉันก็จะตรงเวลา আমি ঘুমিয়ে পড়েছিলাম তা না হলে আমি ঠিক সময়ে পৌঁছে যেতাম আমি ঘুমিয়ে পড়েছিলাম তা না হলে আমি ঠিক সময়ে পৌঁছে যেতাম ดิฉันพลาดรถเมย์ไม่งั้นดิฉันก็จะตรงเวลา আমি বাসটা ধরতে পারিনি তা না হলে আমি ঠিক সময়ে পৌঁছে যেতাম আমি বাসটা ধরতে পারিনি তা না হলে আমি ঠিক সময়ে পৌঁছে যেতাম ดิฉันหาทางไม่พบ ไม่งั้นดิฉันก็จะตรงเวลา আমি রাস্তা খুঁজে পাইনি তা না হলে ঠিক সময়ে পৌঁছে যেতাম আমি রাস্তা খুঁজে পাইনি তা না হলে ঠিক সময়ে Bolche jedam.